নিপুণ হাতে গড়া তোমারি সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি নিপুণ হাতে গড়া তোমারি সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি নিপুণ হাতে গড়া তোমারি সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি চাঁদ তারা নদী নালা ঝর্ণা ধারা সবই তোমারি সৃষ্টি চাঁদ তারা নদী নালা ঝর্ণা ধারা সবই তোমারি সৃষ্টি নিপুণ হাতে গড়া তোমারি সৃষ্টি পরাঞ্জুরিয়ে যাই করিলে বৃষ্টি নিপুণ হাতে গড়া তোমার সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি চাঁদ তারা নদী নালা ঝর্ণা ধারা সবই তোমার সৃষ্টি চাঁদ তারা নদী নালা ঝর্ণা ধারা সবই তোমার সৃষ্টি নিপুণ হাতে গড়া তোমার সৃষ্টি পরাণ জড়িয়ে যাই করিলে বৃষ্টি নিপুণ হাতে গড়া তোমার সৃষ্টি পরাণ জড়িয়ে যাই করিলে দৃষ্টি সবুজ সাবল ভরা সোনালি দিগন্ত নদী ছুটে চলে নেই কোন প্রান্ত সবুজ সাবল ভরা সোনালি দিগন্ত নদী ছুটে চলে নেই কোন প্রান্ত সবুজ সাবল ভরা সোনালি দিগন্ত শীতল প্রভাত কোমল বায়ু শীতল প্রভাত কোমল বায়ু হৃদয় করে দেয় শান্ত হৃদয় করে দেয় শান্ত ও হৃদয় করে দেয় শান্ত নিপুণ হাতে গড়া তোমার সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি নিপুণ হাতে গাড়া তোমার সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি নিশিশেষে বয়ে আনো প্রভাত কোমল সাজান ফুলে দাও যে সুবাস নিশিশেষে বয়ে দাও যে সুবাস নিশিষে বয়ে আনো প্রভাত কমল সাজানো ফুলে দাও যে সুবাস পাখিদের কিচিমিচি আর কলর পাখিদের কিচিমিচি আর কলর সকলের স্রষ্টা তুমি তোরা সকলের স্রষ্টা তুমি তো রব সকলের স্রষ্টা তুমি তো রব নিপুণ হাতে গড়া তোমার সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে বৃষ্টি নিপুণ হাতে গড়া তোমার সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে বৃষ্টি মাঝে ঢেলে দিলে ললিমা মিষ্টি ফলের মাঝে দিলে মধুমা ফুলের মাঝে আকাশের বুকে দিলে নীলিমা আকাশের বুকে দিলে নীলিমা সবার মাঝে তোমার মহিমা সবার মাঝে তোমার মহিমা সবার মাঝে তোমার মহিমা নিপুণ হাতে গাড়া তোমার সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি নিপুণ হাতে গাড়া তোমার সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি চাঁদ তারা নদী নালা ঝর্ণা ধারা সবই তোমারি সৃষ্টি চাঁদ তারা নদী নালা ঝর্ণা ধারা সবই তোমারি সৃষ্টি নিপুণ হাতে গড়া তোমারি সৃষ্টি পরণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি নিপুণ হাতে গড়া তোমারি সৃষ্টি পরণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি চাঁদ তারা নদী নালা ঝর্ণা ধারা সবই তোমারি সৃষ্টি চাঁদ তারা নদী নালা ঝর্ণা ধারা সবই তোমারি সৃষ্টি নিপুণ হাতে গড়া তোমারি সৃষ্টি পরাণ জড়িয়ে যাই করিলে দৃষ্টি নিপুণ হাতে গড়া তোমার সৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি পরাণ জুড়িয়ে যাই করিলে দৃষ্টি পরাণ জুড়িয়ে যাই almudina.com almudina.com